এই ঢাকা হলো মসজিদের শহর ঢোল তবলার নয় মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আজান হয় এই দেশ আলোকিত ইমানি আলোয় মোমবাতি জেলে নয় সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এদেশের পরিচয় এই ঢাকঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গির্জায় এই বিজাতির রীতি রুখবেই জাতি যায় যাক যদি শির যায় আচেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত তাই প্রতিরোধ ক্রোধে জাগবেই জাতি থাকবে না বসে শান্ত এসো ইমানের ডাকে এক হও সবে একসাথে পথ ছোট জাগো জাগো জাগো জাগো আবার জেগে ওঠো জাগো জাগো জাগো জাগো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আজ নব্বই ভাগ মুসলমানের পবিত্র এই দেশে দেখো মূর্তি পূজার চলছে মহড়া ভাস্কর্যের বেশে আজ মঙ্গল প্রদীপ তিলক ধোলক রাখি প্রতিমার স্পর্শে দেখো সাম্প্রদায়িক ছোবল লেগেছে বাংলার নববর্ষে আজ অশ্লীলতার চলছে তুফান জাতি ধ্বংসের জন্য আর স্বার্থান্বেষী নারীবাদী রাই নারীকে করেছে পণ্য আজ মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য চলছে রাজনীতিতে আর আটঘাট বেঁধে নেমেছে মিডিয়া ইসলাম মুছে দিতে আজ একটাই পথ লড়ার শপথ পথ নেই আর দুটো জাগো জাগো জাগো জাগো আবার আবার জেগে ওঠো জাগো জাগো জাগো জাগো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আজ সংবিধানেও বদলে গিয়েছে বিসমিল্লার মানে আর পাঠ্যসূচিতে ধর্মহীনতা ঢুকে গেছে সবখানে ওরা স্রষ্টা বিধাতা প্রভু বলে বলে আল্লাহ দিয়েছে বাদ ওদের অধ্যত্বের লক্ষ্য এবার রাসুল মুহাম্মাদ ওরা বিদেশি প্রভুর কৃতদাস হয়ে হুকুম তামিল করছে ওরা বিজাতির কাছে মাথা নত করে স্বজাতির সাথে লড়ছে ওরা কোনো কিছুতেই হবে না সফল রবে না তাদের চিহ্ন ওরা দেশ থেকে হবে বিতাড়িত হবে জাতি থেকে বিচ্ছিন্ন এসো ভেদাভেদ ভুলে আলোর মিছিলে সকল আধার টুটো জাগো জাগো জাগো জাগো আবার আবার জেগে ওঠো জাগো জাগো জাগো জাগো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো এই ঢাকা হলো মসজিদের শহর ঢোল তবলার নয় মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আজান হয় এই দেশ আলোকিত ইমানি আলোয় মোমবাতি জেলে নয় সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এদেশের পরিচয় এই ঢাকঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গির্জায় এই বিজাতির রীতি রুখবেই জাতি যায় যাক যদি শির যায় আচ্চেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত তাই প্রতিরোধ রোধে জাগবেই জাতি থাকবে না বসে শান্ত এসো ইমানের ডাকে এক হও সবে একসাথে পথ ছুটো জাগো জাগো জাগো জাগো আবার জেগে ওঠো জাগো জাগো জাগো জাগো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো almadina.com almadina.com